দান সৎকার মাধ্যমে আল্লাহ তালার ইমানদার বান্দাগণ আল্লাহ তালার নৈকট্য অর্জনে সক্ষম হয় বা সফল হয় রবুল আলমিন দান সৎকার ভিতরে তার বান্ধাদের সম্পদের ভিতরে রব্বুল আলমিন রহমত বরকু দিয়ে ভরপুর করে দেন আর যারা দান সৎকা করে না তাদের সম্পদের রব্বুল আলমিন তাদের সম্পদ থেকে বরকত রহমত উঠিয়ে নেন আল্লাহ তালা বলছেন নিয়ম হাকুল্লাহ রিবা ওয়ুরবি সদাকত আল্লাহ তালা সুদকে রব্বুল আলমিন নিশ্চিহ্ন করে দেন আর ওয়ুরবি সদাকত দান সৎকাকে রব্বুল আলমিন বৃদ্ধি করে দেন অর্থাৎ দান সৎকার ভিতরে রহমত এবং বরকত দিয়ে সম্পদে রব্বুল আলমিন ভরপুর করে দেন বৃদ্ধি করেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এই জাকাত ইসলামী শরীয়তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রোকন ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ রকম হচ্ছে জাকাত রসুল সাল আলী হুসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ খমস শাহাদাতি আল্লাহ ইহ ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ ও ইকাম সলা ওয়া ইতা জাকা এই হাদিসের ভিতরে ইসলামের তৃতীয় রকম রসুল সাল আলী সাল্লাম উল্লেখ করেছেন জাকাতের কথা অর্থাৎ নামাজির পরেই ইসলামী শরীয়তে জাকাতের গুরুত্ব আর এ কারণে কোরআন করিমে অধিকাংশ স্থানে যেখানেই নামাজের কথা বলা হয়েছে দেখা যায় প্রায় অধিকাংশ স্থানীয় নামাজের পরপরই জাকাতের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ও আকিমুসলা ও আয়াতুজাকা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো এভাবে রব্বুল আলমিন করণ করিমের অধিকাংশ স্থানে যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন মূলত জাকাতের গুরুত্ব বুঝাবার জন্য সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এই জাকাত একজন ব্যক্তির সম্পদকে যেমন পবিত্র করে ভাবে তার আত্মাটাকেও পবিত্র করে আবার জাকাত আদায়ের মাধ্যমে তার সম্পদে বৃদ্ধি পায় এ কারণেই জাকাতের মূলত দুটা অর্থ তার একটি হচ্ছে বৃদ্ধি পাওয়া আরেকটি হচ্ছে পবিত্র হওয়া আল্লাহ তালা বলছেন খুদমিন আমলিম সদাকতান তুত হিরোহম অতসা কিহিম বিহা ওসল্লা আলিহিম রবুল আলমিন বলছেন মিন আমিম তাদের সম্পদ থেকে আপনি গ্রহণ করুন সদা কথেন সদকা এখানে সদকা দ্বারা জাকাতকে বোঝানো হয়েছে তুতহিরুহম ও তুসাকিহিম বিহা যেই সম্পদ দ্বারা অর্থাৎ যেই জাকাতের অর্থ আপনি গ্রহণ করবেন তার দ্বারা কি হবে তাদের সম্পদ পবিত্র হবে এবং বৃদ্ধি পাবে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ জাকাত আদায়ের মাধ্যমে বাকি সম্পদ বৃদ্ধি পায় বাকি সম্পদ পবিত্র হয় এর মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি জাকাত আদায় না করে তাহলে তার বাকি সম্পদ বাকি সম্পদ অপবিত্র থেকে যায় সে অপবিত্র থাকার পাশাপাশি বাকি সম্পদে রহমত বরকত কোনো কিছুই থাকে না একদিকে যেমন অপবিত্র থাকে তেমনিভাবে বরকত তুলে নেওয়া হয় এই জন্যই মূলত জাকাতের ব্যাপারে আমাদের গুরুত্ব থাকা উচিত গুরুত্ব দেওয়া উচিত জাকাত যেমনিভাবে আপনার সম্পদ এবং আত্মাকে পবিত্র করে সম্পদকে বৃদ্ধি করে তেমনিভাবে জাকাতের মাধ্যমে রবুর আলমিনের সন্তুষ্টি আল্লাহ তাল্লাহ নৈকট্য অর্জন সহজ হয় সম্ভব হয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে তারা সম্পদের প্রতি অতিরিক্ত লোভ অতিরিক্ত ভালোবাসা এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি আর এই কারণে রব্বুর আলমিন করণ বিভিন্ন স্থানে এই কথাগুলো উল্লেখ করেছেন যাতে করে লোকেরা সম্পদের অতিরিক্ত লোভের কারণে জাকাত দেওয়া থেকে নিজেদেরকে আলাদা না রাখে মাহরুম না রাখে বঞ্চিত না করে এবং জাকাত না দেওয়ার পরিণাম তাদেরকে যাতে ভোগ করতে না হয় রবুল আলমিন বলছেন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি সম্পদ থেকে জাকাত আদায় না করে তারা এই সম্পদ না দেওয়ার কারণে ধ্বংস হয়ে যায় তারা ধ্বংস হয়ে যায় দিন আমানু লাতুল হিকুম আমুয়ালুকুম ওলা তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে না দেয় ওমাইয়া যারা এরকম করবে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এর মানে হচ্ছে যারা সম্পদ থেকে জাকাত দিবে না এই কারণে তারা ধ্বংসের দিকে ধাবিত হবে ধ্বংস হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ সম্পদ এবং সন্তানের উপরে উপর আলমিন সম্পদের স্থান দিয়েছেন কারণ কারণ হচ্ছে মানুষের সম্পদের প্রতি লোভ এত বেশি যে সন্তানের থেকেও সম্পদের প্রতি লোভ এবং ভালোবাসা মানুষ অনেক বেশি আল্লাহ তালির জন্য বলছেন আলমাল ওয়াল দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা আমালা আলমাল ওয়াল বানুন সম্পদ এবং সন্তান সন্ততি জিনতুল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের চাকচিক্য এর মানে কি সন্তানের থেকেও সম্পদকে লোকেরা বেশি ভালোবাসে আর যার কারণে আল্লাহ তালা কোরআন করিমের বিভিন্ন স্থানে এই সম্পদের কথা উল্লেখ করেছেন সন্তানের উপরে এবং সম্পদের কারণে লোকেরা যাতে ধ্বংস না হয় সেই বিষয়ে রব্বুল আলমিন বারবার সতর্ক করেছেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুবান জাকাতের ব্যাপারে মৌলিক কিছু মাসালা আমাদের জানা দরকার চার শ্রেণী সম্পদের জাকাত দিতে হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে স্বর্ণ রৌপ্য এবং নগদ অর্থ এই তিনটা একই শ্রেণীর অন্তর্ভুক্ত স্বর্ণ কোনো ব্যক্তির কাছে যদি পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে তাহলে তার উপরে জাকাত আসে রৌপ্যা রৌপ্যের ক্ষেত্রে পাঁচশত পঁচানব্বই গ্রাম পাঁচশত পঁচানব্বই গ্রাম রৌপ্য যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে জাকাত হয় আর নগদ অর্থের ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে যদি পঁচাশি গ্রাম স্বর্ণের সমপরিমাণ নগদ অর্থ থাকে অথবা পাঁচশত পঁচানব্বই গ্রাম রৌপ্যের সমপরিমাণ নগদ অর্থ থাকে তাহলে তাকে জাকাত দিতে হয় শতকরা আড়াই পার্সেন্ট দ্বিতীয় যে সম্পদে জাকাত দিতে হয় তা হচ্ছে ব্যবসায়িক সম্পদ রুদ তিজাওয়া ব্যবসায়িক সম্পদ বলতে কোনো ব্যক্তি ব্যবসা করে সেই ব্যবসা সেটা চলমান ব্যবসা হোক অথবা কিস্তিতে অনেক মালামাল সংগ্রহ করে এরপরে কিস্তিতে বিক্রি করে অথবা নগদ সম্পদ দেয় আর অর্থ বাকি বাকি নেয় অর্থাৎ পরবর্তীতে আস্তে আস্তে ক্রেতা তার মূল্য পরিশোধ করবে যেভাবেই হোক যে কোনোভাবেই বেচা কিনা করা হোক ব্যবসায়িক সম্পদের উপরে জাকাত ওয়াজিব হয় এবং ব্যবসায়িক সম্পদে জাকাত দিতে হয় এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে একই নিয়ম একই পঁচাশি গ্রাম স্বর্ণ কিংবা পাঁচশত পঁচানব্বই গ্রাম রৌপ্যের সমপরিমাণ যদি ব্যবসায়িক সম্পদ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে এবং সেক্ষেত্রে এক বছর অতিক্রম হওয়ার পরেই কেবলমাত্র জাকাত দিতে হয় তৃতীয় হচ্ছে কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির যদি পশু থাকে পশুর ক্ষেত্রে তিন শ্রেণীর পশু জাকাত দিতে হয় তার মধ্যে উট গরু এবং ছাগল উটের ক্ষেত্রে পাঁচটা থেকে জাকাত শুরু হয় আর গরুর ক্ষেত্রে তিরিশটা থেকে জাকাত শুরু হয় আর ছাগলের ক্ষেত্রে চল্লিশটা থেকে জাকাত শুরু হয় এটি হচ্ছে পশুর জাকাত আর চতুর্থ নম্বর হচ্ছে ফসলের জাকাত কোনো ব্যক্তির কাছে যদি এমন ফসল হয় যেই ফসল কেটে দীর্ঘদিন ঘরে রাখা যায় তাহলে সেই ফসলের জাকাত দিতে হয় এবং তার পরিমাণ হচ্ছে যদি ছয় শত বারো কিলো পরিমাণ ফসল হয় যেটা দীর্ঘদিন কেটে রাখা যায় তাহলে তাহলে তার জাকাত দিতে হয় বৃষ্টির পানিতে হলে বৃষ্টির পানিতে হলে দশ ভাগের এক ভাগ আর নিজে পানি শেষ করে দিলে তাহলে তার বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ জাকাতের হকদার হচ্ছে আট শ্রেণী আট শ্রেণীর লোকদের মাঝে জাকাত দিতে হবে রবুল আলমিন বলছেন ইন্নমা সদাকাত উলিল ফকরাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিন আলিহা ওয়াল মুআল্লাফি কুলুবহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম এই আট শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমে বলছেন লিল ফকরা ফকির দুই নম্বর বলছেন মাসাকিন অর্থাৎ মিসকিন তিন নম্বর হচ্ছে আমিলিন আলিহা যারা জাকাতের সম্পদ উঠা এবং বন্টন করে তারা চার নম্বর বলছেন চিত্তাকর্ষণের জন্য কোনো মুসলমান যদি মুসলমান হওয়ার সম্ভাবনা থাকে তাকে জাকাত থেকে জাকাতের অংশ দেওয়া যাবে বলে আমিলিন আলী আল্লাফতি কুলুবহুম অফির রিকব অফির রিকব বলা হয় দাস দাসী তাদেরকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে অল গরিমিন গরিমিন হচ্ছে যারা ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে অফিসাবিল্লা অবিনিসাবিল ফিসাবিল্লা মানে হচ্ছে যারা আল্লাহর পথে জেহাদরত সেই মুজাহিদদেরকে জাকাত থেকে অংশ দেওয়া যাবে তাদের জেহাদের রসদ সংগ্রহের জন্য খাবার দাবার জন্য আর সর্বশেষ হচ্ছে অবনিসাবিল অর্থাৎ পথিক পথে এসে যারা নিঃশ্র হয়ে গেছে তাদেরকে জাকাত দেওয়া যাবে যদিও তারা অনেক সম্পদের মালিক হয় কিন্তু পথে এসে যারা নিঃস্ব হয়ে গেছে তাদেরকে জাকাত দেওয়া যাবে এই আট শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যাবে আসুন আমরা জাকাতের ক্ষেত্রে যদি আমাদের দুর্বলতা থাকে তাহলে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করি এবং সঠিক হকদারের কাছে জাকাত দিয়ে আমরা জাকাতের যে ফজিলত কল্যাণ সেগুলো অর্জনের চেষ্টা করি এবং জাকাত না দেওয়ার পরিণাম এবং গুণা থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লাবিল্লা ওসল্লাহ আলী নবীন মোহাম্মদ ও আলা আলহি ওসহবিহি ওসাল্লাম তসলিম কথির